বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না শোনো জনগণ নেতারা নয়াপন তোমাদের হাহাকার কিছু যায় আসে কার তাদেরই মিষ্টি কথায় ধ্বংস লুকায় জানো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভালো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ কেউ সরকার নির্বাচিত বারে বার এ মুসলমানের দেশ এ সোনার বাংলাদেশ যা খুশি তাই করো ইসলামের বিরোধ করো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না শোনো দেওয়ান বাগ আরো শোনো কুতুব বাগ খাজা আর ভান্ডারি ল্যাংটা আর সিলসিল সকলেই গাটি গোলাও সময় বেশি মিলবে না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুল না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুল না শোনো কিরণ মালা মেয়েরা তো দোষী লাভ শান্তি ফিরে আনলে ঘরে টেলিভিশন দেখো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না শোনো শিল্পীরা জানি আমি কিছুই নাম তবু এই মিনতি শোনো গুরুজি ইসলামের সঙ্গীতে কেউ ভুলতা বলা দিও না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ সিপিএস উপদেশ ভুল করে কেউ ভুল না শোনো যুবক ভাই চড়িয়া রিক্সায় ভাড়া নিয়া তর্কে যাও এসো ভাব ভালো নয় দু টাকা দাও বানা দাও গরিবের মাইর না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না শোনো মুসলমান হারাবে নাই মা যদিও কষ্ট হবে পরে শান্তি মিলিবে হিন্দু ধর্মের ওই দুর্গা পূজায় যেও না ভুল করে কেউ ভুলো না বিপিএস সুপদেশ বিপিএস ভুল করে কেউ ভুলো না শোনো ভক্ত আমিরের মুরিদগণ হুজুরের ছাত্রগণ দিতে তারি বন্ডন না বুঝে কারো নামে ভালো মন্দ বলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না শোনো দেশবাসী কত ভালোবাসি যা কিছু বলেছি আমি তার যোগ্য কি দোয়া চাই ক্ষমাও চাই আর বেশি জ্বালাবো না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুল না বিপিএস উপদেশ বিপিএস উপদেশ বিপিএস উপদেশ ভুল করে কেউ ভুলো না সুজুলে BPS Hifzul Quran Madrasa Laksam Comilla zero one eight two nine two three one two zero one facebook dot com slash BPS ASG